আবদুল্লাহ ইবিন উমর উদ্দিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি বহুদিন ধরে উৎসুক ছিলাম যে আমি উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট জিজ্ঞেস করব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর স্ত্রীগণের মধ্যে কোন দুজনের ব্যাপারে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেছেন অর্থাৎ তোমরা দুজন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে ফিরে আসো তবে তা তোমাদের জন্য উত্তম তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে সুরাত তাহারিম আয়াত নম্বর চার এরপর একবার তিনি অর্থাৎ উমর রদিল্লাহ তাল্লাহ্ন হজের জন্য রওনা হলেন এবং আমিও তার সঙ্গে হজে গেলাম ফিরে আসার পথে তিনি স্টেঞ্জার জন্য রাস্তা থেকে সরে গেলেন আমি পানিপূর্ণ পাত্র হাতে তার সঙ্গে গেলাম তিনি স্টেঞ্জা করে ফিরে এলে আমি অজুর পানি তার হাতে ঢেলে দিতে লাগলাম তিনি যখন অজু করছিলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আমিরুল মুমিনিন নবী সাল্লাহ সাল্লাম এর সহধর্মিনীগণের মধ্যে কোন দুজন যাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো তবে তোমাদের জন্য উত্তম কেননা তোমাদের মন সঠিক পথ থেকে সরে গেছে জবাবে তিনি বললেন হে ইবনু আব্বাস আমি তোমার প্রশ্ন শুনে অবাক হচ্ছি তারা দুজন তো আয়সার আদিল্লাহ তালাহা ও হাফসার আদিল্লাহ তালাহা এরপর উমর আদিল্লাহ তালাহু এ ঘটনাটি বর্ণনা করলেন আমি এবং আমার একজন আনসারি প্রতিবেশী যিনি উমাইয়া ইবনু জায়দ গোত্রের লোক এবং তারা মদিনার উপকণ্ঠে বসবাস করত আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সঙ্গে পালাক্রমে সাক্ষাৎ করতাম একদিন সে নবী সাল্লাহ সাল্লাম এর দরবারে যেত আর একদিন আমি যেতাম যখন আমি দরবারে যেতাম ওই দিন দরবারে ওয়াহি অবতীর্ণ সহ যা ঘটত সব কিছুর খবর আমি তাকে দিতাম এবং সেও তেমনি খবর আমাকে দিত আমরা কুরাইশরা নিজেদের স্ত্রীগণের উপর প্রাধান্য বিস্তার করে রেখেছিলাম কিন্তু আমরা যখন আনসারদের মধ্যে এলাম তখন দেখতে পেলাম তাদের স্ত্রীগণ তাদের উপর প্রভাব বিস্তার করে আছে এবং তাদের উপর কর্তৃত্ব করে চলেছে সুতরাং আমাদের স্ত্রীরাও তাদের দেখাদেখি সেরূপ ব্যবহার করতে লাগল একদিন আমি আমার স্ত্রীর প্রতি নারাজ হলাম এবং তাকে উচ্চৈস্বরে কিছু বললাম সেও প্রতি উত্তর দিল আমার কাছে এরকম প্রতি উত্তর দেওয়াটা অপছন্দ হলো সে বলল আমি আপনার কথার পাল্টা উত্তর দিচ্ছি এতে অবাক হচ্ছেন কেন আল্লাহর কসম নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তার কথার মুখে মুখে পাল্টা উত্তর দিয়ে থাকেন এবং তাদের মধ্যে কেউ কেউ আবার একদিন এক রাত পর্যন্ত কথা না বলে কাটান উমর আদিল্লাহ তালাহু বলেন এ কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং আমি বললাম তাদের মধ্যে যারা এরূপ করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে এরপর আমি আমার কাপড় পরলাম এবং আমার কন্যা হাফসার ঘরে প্রবেশ করলাম এবং বললাম হাফসা তোমাদের মধ্য থেকে কারো প্রতি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি সারা দিন রাত পর্যন্ত অসন্তুষ্ট থাকেননি সে উত্তর করল হ্যাঁ আমি বললাম তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ তোমরা কি এ ব্যাপারে ভীত হচ্ছ না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অসন্তুষ্টির কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন পরিণামে তোমরা ধ্বংসের মধ্যে পড়ে যাবে সুতরাং তুমি নবী সাল্লাহ সাল্লাম এর কাছে অতিরিক্ত কোনো জিনিস দাবি করবে না এবং তার কথার প্রতি উত্তর করবে না এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করবে না তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে আমার কাছে চেয়ে নেবে আর তোমার সতীন তোমার চেয়ে অধিক রূপবতী এবং রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর অধিক প্রিয় তা যেন তোমাকে বিভ্রান্ত না করে এখানে সতীন বলতে আয়সা রদিল্লাহ তালাহাকে বোঝানো হয়েছে উমর রদিল্লাহ তালাহু আরও বলেন এ সময় আমাদের মধ্যে এ কথা ছড়িয়ে পড়েছিল যে গাসানের শাসনকর্তা আমাদের উপর আক্রমণ চালাবার উদ্দেশ্যে তাদের ঘোড়াগুলোকে প্রস্তুত করছে আমার প্রতিবেশী আনসার তার পালার দিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর খেদমত থেকে রাতে ফিরে এসে আমার দরজায় খুব জোরে করাঘাত করল এবং জিজ্ঞেস করল আমি ঘরে আছি কিনা আমি শঙ্কিত অবস্থায় বেরিয়ে এলাম সে বলল আজ এক বিরাট ঘটনা ঘটে গেছে আমি বললাম সেটা কি গাস্তানিরা কি এসে গেছে সে বলল না তার চেয়েও বড় ঘটনা এবং তা ভয়ঙ্কর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সহধর্মিনীগণকে তালাক দিয়েছেন আমি বললাম হাফসা তো ধ্বংস হয়ে গেল ব্যর্থ হলো আমি আগেই ধারণা করেছিলাম খুব শিগগিরই এরকম কিছু ঘটবে এরপর আমি পোশাক পরলাম এবং ফজরের সালাত নবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে আদায় করলাম নবী সাল্লাহ সাল্লাম উপরের কামরায় একাকি আরোহণ করলেন আমি তখন হাফসার কাছে গেলাম এবং তাকে কাঁদতে দেখলাম আমি তাকে জিজ্ঞেস করলাম কাঁদছ কেন আমি কি তোমাকে এ ব্যাপারে আগেই সতর্ক করে দেইনি নবী সাল্লাহ সাল্লাম কি তোমাদের সকলকে তালাক দিয়েছেন সে বলল আমি জানি না তিনি ওখানে ওপরের কামরায় একাকি রয়েছেন আমি সেখান থেকে বেরিয়ে মেম্বরের কাছে বসলাম সেখানে কিছু সংখ্যক লোক বসা ছিল এবং তাদের মধ্যে অনেকেই কাঁদছিল আমি তাদের সঙ্গে কিছুক্ষণ বসলাম কিন্তু আমার প্রাণ এ অবস্থা সহ্য করতে পারছিল না সুতরাং যে ওপরের কামরায় নবী সাল্লাহ সাল্লাম অবস্থান করছিলেন আমি সেই ওপরের কামরায় গেলাম এবং তার হাফসি কালো খাদিমকে বললাম তুমি কি উমরের জন্য নবী সাল্লাহ সাল্লামের কাছে যাবার অনুমতি এনে দেবে খাদিমটি গেল এবং নবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে কথা বলল ফিরে এসে উত্তর করল আমি নবী সাল্লাহ সাল্লাম এর কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি নিরুত্তর আছেন তখন আমি ফিরে এলাম এবং যেখানে লোকজন বসা ছিল সেখানে বসলাম কিন্তু এ অবস্থা আমার কাছে অসহ্য লাগছিল তাই আবার এসে খাদেমকে বললাম তুমি কি উমরের জন্য অনুমতি এনে দেবে সে গেল এবং ফিরে এসে বলল আমি নবী সাল্লাহ সাল্লাম এর কাছে আপনার কথা বলেছি কিন্তু তিনি নিরুত্তর ছিলেন তখন আমি আবার ফিরে এসে মেম্বারের কাছে ওই লোকজনের সঙ্গে বসলাম কিন্তু এই অবস্থা আমার কাছে অসহ্য লাগছিল পুনরায় আমি খাদেমের কাছে গেলাম এবং বললাম তুমি কি উমরের জন্য অনুমতি এনে দিবে সে গেল এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি আপনার কথা উল্লেখ করলাম কিন্তু তিনি নিরুত্তর আছেন যখন আমি ফিরে যাবার উদ্যোগ নিয়েছি এমন সময় খাদেমটি আমাকে ডেকে বলল নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন এরপর আমি রসিলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট প্রবেশ করে দেখলাম তিনি খেজুরের চাটায়ের উপর চাদরবিহীন অবস্থায় খেজুরের পাতা ভর্তি একটি বালিশে ভর দিয়ে শুয়ে আছেন তার শরীরে পরিষ্কার চাটাইয়ের চিহ্ন দেখা যাচ্ছে আমি তাকে সালাম করলাম এবং দাঁড়ানো অবস্থাতেই জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন তিনি আমার দিকে চোখ ফিরিয়ে বললেন না অর্থাৎ তালাক দেননি আমি বললাম আল্লাহু আকবার এরপর কথাবার্তা হালকা করার উদ্দেশ্যে দাঁড়িয়ে থেকেই বললাম হে আল্লাহ রসুল আপনি যদি শোনেন তাহলে বলি আমরা কুরাইশগণ মহিলাদের উপর আমাদের প্রতিপত্তি খাটাতাম কিন্তু আমরা মদিনায় এসে দেখলাম এখানকার পুরুষদের উপর নারীদের প্রভাব প্রতিপত্তি বিদ্যমান এ কথা শুনে নবী সাল্লাহ আলাইসাল্লাম মুচকি হাসলেন তখন আমি বললাম হে আল্লাহ রসুল যদি আপনি আমার কথার দিকে একটু নজর দেন আমি হাফসার কাছে গেলাম এবং আমি তাকে বললাম তোমার সতীনের রূপবতী হওয়া ও রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর প্রিয় পাত্রী হওয়া তোমাকে যেন ধোকায় না ফেলে এর দ্বারা আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহা এর প্রতি ইঙ্গিত করা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম আবার মুচকি হাসলেন আমি তাকে হাসতে দেখে বসে পড়লাম এরপর আমি তার ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম আল্লাহর কসম কেবল তিনটি চামড়া ব্যতীত আমি আর তার ঘরে উল্লেখ করার মতো কিছুই দেখতে পেলাম না এরপর আমি বললাম হে আল্লাহ রসুল দোয়া করুন আল্লাহ তালা যাতে আপনার উম্মদদের সচ্ছলতা দান করেন কেননা পারসিক ও রোমানদের প্রাচুর্য দান করা হয়েছে এবং তাদের দুনিয়াতে আরাম প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে অথচ তারা আল্লাহর ইবাদত করে না এ কথা শুনে হেলান দেয়া অবস্থা থেকে নাবি সাল্লাহ সাল্লাম সোজা হয়ে বসে বললেন হে খাত্তাবের পুত্র তুমি কি এখনও এই ধারণা পোষণ করছো ওরা ওই লোক যারা উত্তম কাজের প্রতিদান এ দুনিয়ায় পাচ্ছে আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন হাফসা রদিল্লাহ তাল্লাহ কর্তৃক আয়েশা রদিল্লাহ তাল্লাহা এর কাছে কথা ফাঁস করে দেওয়ার কারণে নবী সাল্লাহ সাল্লাম উনত্রিশ দিন তার স্ত্রীগণ থেকে আলাদা থাকেন নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি এক মাসের মধ্যে তাদের কাছে যাব না তাদের প্রতি গোসার কারণে তখন আল্লাহ তালা তাকে মৃদু ভৎসনা করেন সুতরাং যখন উনত্রিশ দিন হয়ে গেল নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সর্বপ্রথম আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহা এর কাছে গেলেন এবং তাকে দিয়ে শুরু করলেন আয়সা রাজিল্লাহ তাল্লাহা তাকে বললেন হে আল্লাহ রসুল আপনি কসম করেছেন যে এক মাসের মধ্যে আমাদের কাছে আসবেন না কিন্তু এখন তো উনত্রিশ দিনেই এসে গেলেন আমি প্রতিটি দিন এক এক করে হিসাব করে রেখেছি নবী সাল্লাহ সাল্লাম বললেন উনত্রিশ দিনেও এক মাস হয় নবী সাল্লাহ সাল্লাম বলেন এ মাস উনত্রিশ দিনের আয়সা রাজিল্লাহ তাল্লাহা আরও বলেন ওই সময় আল্লাহ তালা ইখতিয়ারের আয়াত অবতীর্ণ করেন অর্থাৎ সুরা আহজাবের আঠাশ নম্বর আয়াত এবং তিনি তার স্ত্রীগণের মধ্যে আমাকে দিয়ে শুরু করেন এবং আমি তাকেই গ্রহণ করি এরপর তিনি অন্য স্ত্রীগণের অভিমত চাইলেন সকলেই তাই বলল যা আয়সা রদিল্লাহ তালান্না বলেছিলেন